বিসমিল্লাহির রহিম রহমান রহিম আল্লাহ তালা নামে শুরু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত আপনারা যে যেখানে থাকুন আপনাদের উপর আল্লাহ তালার রহমত নাজিল হোক নাজিল হোক তার অপরিসীম বারাকাত সুতি মণ্ডলী বিশ্ববাসীর প্রতি আল্লাহ তালার সর্বশেষ রহমত ও বরকতের প্রতীক কোরআনে করিমের দিকে আমরা আপনাদের ঔদাত্য আহ্বান জানাই আহ্বান জানাই কোরআনের প্রতিষ্ঠিত নিরাপত্তা ও অনাবিল প্রশান্তির দিকে কোরআনে হাকিমের সম্মানিত বাহক নবী রহমত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলাইসাল্লামের মহান নামে নিযুত কোটি দরুদ ও সালাম জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি কোরআনে করিমের পূর্ণাঙ্গ তেলাওয়াত ও এর সহজ সরল বাংলা অনুবাদ বাংলা অনুবাদে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জননন্দিত বাচন শিল্পী সৈয়দ ইসমাত তোহা পূর্ণ বাংলা অনুবাদ সহ তিরিশ পারা কোরআনের তেলাওয়াতের এই মোবারক তোহফাটি আপনাদের কাছে উপস্থাপন করছে বিশ্বনন্দিত কোরআন গবেষণা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 আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে